পাহাড়ের ঝর্ণা বয়ে চলে সাগরের ঢেউ নাচে তালে তালে পাখিরা গানে গানে কি যেন বলে পাখিরা গানে গানে কি যেন বলে প্রভুর প্রেমে যেন সবই চলে প্রভুর প্রেমে যেন সবই চলে পাহাড়ের ঝর্ণা সাগরের ঢেউ নাচে তালে তালে পাখিরা গানে গানে কি যেন বলে পাখিরা গানে গানে কি যেন বলে প্রভুর প্রেমে যেন সবই চলে প্রভুর প্রেমে যেন সবই চলে পাহাড়ের ঝর্ণা বয়ে চলে আকাশটা কি দিলে সাজি সূর্য আর তারা দিয়ে জমিনটাকে দিলে বিছিয়ে সবুজে ঘেরা ফুল ফসল দিয়ে আকাশটাকে দিলে সাজিয়ে চন্দ্র সূর্য আর তারা দিয়ে জমিনটাকে দিলে বিছিয়ে সবুজে ঘেরা ফুল ফসল দিয়ে ততই দেখি প্রাণ ততই দোলে পাহাড়ের ঝর্ণা বয়ে চলে সাগরের ঢেউ নাচে তালে তালে পাখিরা গানে গানে কি যেন বলে পাখিরা গানে গানে কি যেন বলে প্রভুর প্রেমে যেন সবই চলে প্রভুর প্রেমে যেন সবই চলে পাহাড়ের ঝাঁ রস ছড়ায় সেথা ফুলে ফুলে রাতের আকাশ নিঝুম হলে চাঁদ এসে চুমু দিয়ে যায় কপালে হাস নাই নারা ডালে ডালে সুবাস ছড়ায় সেথা ফুলে ফুলে তখনই ভাবি আমি তোমারই কথা তখনই ভাবি আমি তোমারই কথা ডাকি বারে বার তাই পাখিরা গানে গানে কি যেন বলে পাখিরা গানে গানে কি যেন বলে প্রভুর প্রেমে যেন সবই চলে প্রভুর প্রেমে যেন সবই চলে পাহাড়ের জার নাম চলে সাগরের ঢেউ নাচে তালে তালে পাখিরা গানে গানে কি যেন বলে পাখিরা গানে বলে প্রভুর প্রেমে যেন সবই চলে প্রভুর প্রেমে যেন সবই চলে পাহাড়ের ঝর্ণা বয়ে চলে সাগরের ঢেউ নাচে তলে পাখিরা গানে গানে কি যেন বলে পাখিরা গানে গানে কি যেন বলে প্রভুর প্রেমে যেন সবই চলে প্রভুর প্রেমে যেন সবই চলে পাহাড়ের যা পাখিরা গানে গানে কি যেন বলে পাখিরা গানে গানে কি যেন বলে প্রভুর প্রেমে যেন সবই চলে প্রভুর প্রেমে যেন সবই চলে প্রভুর প্রেমে যেন সবই চলে পাহাড়ের ঝর্ণা